ওয়ার মাখরাজ কোথায় কয় নম্বর মাখরাজ নাম্বার বলেন আগে দুইটি হইতে ওয়াও বা মিম উচ্চারিত হবে আচ্ছা ওয়াও শুধু চন্দ্ররা বলতেছি বাকি যে কোনো এরকম চন্দ্রের মধ্যে সব করে নিয়ে ওয়া ওয়াও ওয়া ওয়াও ওয়া ওয়াও ওয়া ওয়াও ওয়া দেখেছেন প্রথমে ঠুট কি হবে ভুল হবে আবার লাস্টে কি হবে ঠুট ভুল হবে ওয়ালি ওয়াউ ওয়াউ ওয়ালি ওয়াউ ওয়াউ ওয়ালি ওয়াউ wow wali wow wow wali wow wow wali wow wow wali wow wawi wali wow wawi wali wow wawi wali wow wawi wali wow wawi wali wow wawi wawi wawi wawi wawi u u này u u wali wow wawi من المواوي من المواوي من المؤاين المواو من المواوي مواوي مواوي مواوي مواو مواو من المواوي من المواو يا ابن عبد الله لا لا لا لا إيه؟ من المواوي من المواوي من المواوي من المواوي واو واو واو واو واو واو ولي واو ولي واوا ولي واوا ولي wah li wah wah asen i huruf keenam ya apa lagi ya ya ya ছয় ছয় ছয় জিউবার মধ্যখান জিউবার মধ্যখান সামনে তার বরাবর উপরে সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে সঙ্গে লাগিয়ে شيا جيم شين يا ছয় নম্বর মাখরাজ ছয় নম্বর মাখরাজ ছয় নম্বর মাখরাজ ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া या शिवक की या उपनिषद की विदेशवत की विदेशवत की विदेशवत की सप्तशवत की पंचम शिवक की ष्ठ शिवक की ष्ठवत की ष्ठवत की प्रथम शिवतर काप की प्रथम काप की प्रथम शिवतर का जाओ बंधु করে বলেন কাজ কি কাজ কি আওয়াজ চালু কাজ কি জিউবার বুড়া চতুর্থ সিবাতের কাজ কি কাজ কি ষষ্ঠ সিবাতের কাজ কি আওয়াজ দিনের গরম বলে কি জবর বাংলা সেই হলে কি হবে আওয়াজ কি হবে তাহলে এখানে হইলে কি লিন হবে কি হবে আওয়াজ নরম হবে কি বাতাস বন্ধ এখানের মধ্যে ওই যে কি আওয়াজ চালু আমার গিরা হওয়া আওয়াজ চালু ওই ইরা হওয়াটা এখানে আমাদের সবচেয়ে বেশি প্রদান হয়েছে ইয়ার হওয়া যেন কি আসল ছিল কি এখন সময় নাই বেশি বলবো না Ya. Ya. Ya. Ya. Ye. Ye. Ye. Ye. Ye. Ye. You. You. You. You. I. ယာဣတိယရွတ်ချေဣတိယဣတိယဣယဣယဝိယဝိယဝိယဝိယယာယယာယယာယုယာယုယာယေယာယေယေယေယေယေဣယဣယဣယဣယဣယုဣယုဣယုဣယုယုယုယုယု Yuya. Yuya. Yuya. Yuya. Yuyi. Yuyi. Ya yau. Ya yau. Waliyai yau. Waliyai yau. Waliyai yuyayi. Waliyai yuyayi. Waliyai yuyayi. Waliyai yuyayi. Waliyai yuyayi. ولمن يبارك وليي يلي ولمن يبارك وليي ياي وليي ياي وليي ياي من المياه من المياه مياه مياه مياي مياي ولياي ولياي ولياي يا একজন বলেন তো আপনি বলেন ইয়া يا يا وليي يا وليي يا ẹ̀rọ mọ̀ lè bọ̀lọ̀ àmì ẹ̀rọ mọ̀ lè sí. Yá yáwó. Yá yáwó. Yá yáwó. Yá yáwó. Wàlí yá yí yáwó. Wàlí yá yí yáwó. Wàlí yá yí yú yá yí. Wàlí yá yí yú yá yí. Wàlí yá yí yú Wàlí yá yí yú Wàlí yá yí yú Wàlí yá yí yú Wàlí yá yí yú وليياي وليياي من المياي من المياي من المياي من المياي مياي مياي ولياي ولياي ولي من المياه ويا يوم وليا বসেন কটা ওরকম মাস্ক হয়েছে বলতে পারবেন ষোলোটা ষোলোটা নেই না সতেরোটা কটা এখন কটা আটটা এখানে কটা চারটি এখানে কটা পাঁচটা কত হয়েছে আরো তার কত বারো বারো আর পাঁচ কত কটা হয়েছে কটা হয়েছে বারো আর পাঁচ আরবি হরফ কয়টি আরবি হরফ কয়টি মাকরাজ কয়টি মাকরাজ কয়টি সালার হরফ কয়টি সালার হরফ সাতটি সালার হরফ কয়টি সালার হরফ সাতটি সালার হরফ কয়টি সালার হরফ সাতটি কি কি শব্দ দল সালার কয়টি সালার কয়টি উদাহরণ কয়টি উদাহরণ দশটি উদাহরণ কয়টি উদাহরণ দশটি উদাহরণ কয়টি উদাহরণ দশটি উদাহরণ কয়টি উদাহরণ দশটি ইসরায়েলার হরব কয়টি ইসরায়েলার হরব চারটি ইসরায়েলার সাত হরব মুতাহরব ইসরায়েলার সাত হরব মুতাহরব ইসরায়েলার সাত হরব মুতাহরব ইসরায়েলার সাত হরব জেলার সাত ঘর মোটা হরফ জেলার সাত হরফ কি কি আর মোটা হরফ কটা رالم ألف ইসলার সাত হরফের বামে আলি আলিফ আসিলে আলি আলিফ আসিলে সেই আলিফ মুটা সেই আলিফ মুটা সেই আলিফ মুটা সেই আলিফ মুটা জানতে মুটা ক ত ক সবগুলো কিন্তু ইস্তালা চারটা পর্যন্ত ইস্তালা ঠিক থাকবে বুঝেছেন দুই জোড়া পড়ার বলবেন বুঝেছেন একটু খেয়াল করবেন বাকিগুলা মধ্যে কি নাই এই তিন হরফগুলি নাই আর এই চার কি আছে এখানে একটা বুঝে পার্থক্য বুঝেছেন এ হরফের নাম কি বলেন তো আপনারা নাম কি প্রথম সিবাতের নাম কি দ্বিতীয় সিবাতের নাম কি তৃতীয় সিবাতের নাম কি দ্বিতীয় শ্রীপাতার নাম কি দ্বিতীয় শ্রীপাতার নাম কি শ্রীপাতার নাম কি শ্রীপাতার নাম কি চতুর্থ শ্রীপাতার নাম কি নাম কি চতুর্থ সিফাতের নাম কি চতুর্থ সিফাতের নাম কি পঞ্চম সিফাতের নাম কি সিফাতের নাম কি পঞ্চম সিফাতের নাম কি ষষ্ঠ সিফাতের নাম কি ষষ্ঠ সিফাতের নাম কি ষষ্ঠ সিফাতের নাম কি ছবি প্রথম কি বলেছেন প্রথম শিবাক কাজ কি শিবাক কি বলছেন তোমার কাজ কি শিবের নাম কি তোমার কাজ কি চতুর্থ শিবের নাম কি কাজ কি যুবকরা লেগে থাকবে লেগে থাকবে কি পঞ্চম সিফাতের নাম কি নাম কি আওয়াজ দিয়ে বলো না আওয়াজ দেন না কেন পঞ্চম নাম কি পঞ্চম সিফাতের নাম কি ষষ্ঠ সিফাতের নাম কি সবিরের কাজ কি রাজহাঁসের আওয়াজের নেই রাজহাঁসের আওয়াজের নাই নেই বলেন দেখেন প্রথম to to satu makan kau nomor makan satu makan kau nomor kau nomor bang nomor makan bulan sudunan এরপরে দেখেন বারো নম্বর মাকে কি জিহ্বার মধ্যে নম্বর তার সাথে জিহ্বার আগা আগা তারপর কি জিবার ইসলাম কয়টি স্তর পাঁচটি স্তর কয়টি কয়টি কয়টি কয়টি কয়টি জবর মদ মদের সাথে মদের সাথে মদের সাথে সাথে সাথে সাথে মদের সাথে মদের সাথে সাথে সাথে পেশের সাথে পেশের সাথে পেশের সাথে পেশের সাথে পেশের সাথে পেশের সাথে রাকিনের সাথে রাকিনের সাথে রাকিনের সাথে রাকিনের সাথে রাকিনের সাথে রাকিনের সাথে করেছে কি এক নম্বর কি এক নম্বর মদ জবর দেশ রাকিন পাঁচটা কটা এক নম্বর কি নম্বর কি তিন নম্বর কি চার নম্বর কি পাঁচ নম্বর কি চার নম্বর কি সাকিনের পরে পাঁচ নম্বর সাথে ইসলাম বুঝেন সবচেয়ে বেশি ইস্তেলা হবে সবচেয়ে বেশি মোটা হবে যখন মদর সাথে আসে মদার যখন তাদের বামে আসলো কি অ সবার সাথে কম না আসেন ও ও তিন নম্বর স্তর চার নম্বর কি আস কয় নম্বর চার নম্বর পাঁচ নম্বর সি বুঝেছেন পাঁচটা স্তর সব জায়গায় খালি মোটা করেন খালি মোটা করেন মাসা আল্লাহ বুঝেছেন পাঁচটা স্তর কি এই গেল পাঁচটা স্তর বলেন এখন আমার সাথে উচ্চারণ করবেন আপনারা Is, is, is, is, home. وليصصوا وليصصوا وليصصوا وليصصوا কি বললো করছি ইসলাম কি হয়েছে Quali são as sal que eu te? Quali são as sal? কেউ নাই ইসরায়েলাইজ বা গাদা হবে না কেউ নাই আরে এখনো বুঝেন নাই এখনো বুঝেন নাই ওয়ালি সস সৌ ওয়ালি সস সৌ সৌ সস সৌ ওয়ালি সস সৌ ওয়ালি সস সৌ ওয়ালি সস সু সসি ওয়ালি কি করবি আপনারা আশাই করতেছি বলতেছে ওয়ালি সাসু সাসি ওয়ালি সাউ সাবি মিনাল মুস্তাসি মিনাল মুসাফি মিনাল মুস্তাসি মিনাল মুসাফি কি হয়েছে কি আলাদা নাই মিনাল মুস্তাসি মিনাল মুসাফি মুস্তাসাউ মুসাফাউ আপনারা দেখেন আপনারা খেয়াল করেন ভালো করে হয়েছে তো ওয়ালি স ওয়ালি স ওয়ালি স ওয়ালি স والاستسقوا والاستسقوا والاستسقوا والاستسقوا والاستسقوا صاصي والاستسقوا وللفصل صاصي استسقوا صاصي من المستعصي من المستعصي Voice like that. Minalul Musasim. Minal Musasim. Musasaw. Musasaw. Musasaw. Musasaw. Wali Sasaw. তাড়াতাড়ি বলেন সময় নাই তাড়াতাড়ি বলেন কি কি এই তো পারেন নাকি এটা তফদাক না এটা হওয়া আপনার ইসলাম দেখে ছাত্র নাই নাই ছাত্র আছে পরে ইতফাকের সাধারণ জেলা দশর গ্রন্থ আছে ইতফাকের আছে নি আছে استطالت استثقالا دي على الطرف ضاد حرف دخيله ضاد حرف دخيله তাহলে কি বলেন আচ্ছা, আর মেয়ে কি বলনি আপনারা নিম্নের আমি নাম বললাম কি পুরানো লাগবে কি লাগবে আরেকটা কথা শুনে মনে হয়েছে বলে দিই কি করবেন অনেকে তো মনে আপনারা টিউশন পড়ান কি অনেকে টিউশনি অনেকেই পড়ায় বেশি ঠিক আছে এখন যে পড়ান সেই যে এখানে পড়ান এখানে কি বুঝলেও পড়ে না পড়ানি অনেকের আছে অনেকের নাই ঠিক আছে আছে আছে অনেকে পড়ে কারণ এখন কি আপনি গিয়াই উজুরে ভুল ধরে কি করবেন উজুরা কিন্তু কি করি কি উজুরা কি উজুরে এই এরকম চলে কষ্ট নষ্ট করে বুঝেছেন গিয়া চাকরিটা খাইয়া দিন না কষ্ট নষ্ট করে এটাই বলবেন প্রশিক্ষণে নিয়ে আসেন বুঝেছেন এটাই করতে করবেন একমতের সাথে দাওয়াত দিবেন কি করবেন আপনি আবার যারা কি আছে গার্জিয়ানের মার কাছে বলবেন গিয়ে বাবার কাছে বলবেন আওতায় নিয়ে আসবেন কি করবেন বুঝেছেন করবেন করলেও ভালো হবে এরকম একমত শহীদ বুঝেছেন একমত শহীদ আমার সবাই এখন বাচ্চাদের সব আর কোন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বুঝেছেন কি বলেছি না কি করবেন এই মেয়ে আপনার এই দেহা না আপনি কি পড়া দিচ্ছেন কি হয় কি করছেন এরকম হবে নি নাজি কি নাজি কি জিনা বলবেন না কি বলবেন না খালি বলেন জিনা জিনা জিনা তোমার বলতে বলতে এখানে কি হয়েছে কি না বলবেন না কি তখন কি কি বলবেন নাজি কি বলবেন কি বলবেন অথবা না না এটা বলবেন না কি বলবেন না জিনা জিনা বলবেন না কি বলবেন না কি বলেন তো একসাথে বলেন না দিয়ে না বলবেন না কি আদালত কাউকে বলতে কি বলবেন কি বলবেন কি বলবেন ঠিক আছে জি না ঠিক আছে ঠিক আছে দেখুন কিনা বলবেন আপনারা কি বলবেন জিনা বলবেন বলবেন না জিনা বুঝেছেন অনেক সময় চলে যাচ্ছে এখন আপনার